বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার কাছেরও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআন শরীফে যে হেদায়েতের বাণী আছে আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছেন সেগুলো বিবৃত করার যে পদ্ধতি আছে সেসব পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব তার ভিতরে মহান আল্লাহ এই পবিত্র কোরআনে নিয়মকানুনগুলো হেদায়েতগুলো বর্ণনার জন্য উপমার ব্যবহার করেছেন আমরা আজকের অনুষ্ঠানে এ নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা আলোচনার পূর্বে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমার সাথে আছেন বিশিষ্ট আলেমী শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শায়েখ ইউসুফ আব্দুল মজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমরা প্রথমেই শেখ ইউসুফ আব্দুল মজিদকে অনুরোধ করব যে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি মাসাল কোরআন শরীফে যে ব্যবহৃত হয়েছে এই উদ্দেশ্য এবং বিষয়টা দু চার কথায় বলার জন্য অনুরোধ করছি কোরআনুল করিমে মহান রবুল্লা আলমিন অসংখ্য বিষয়ের অবতারণা করেছেন এবং অনেক বিষয়কে আরও স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরবার জন্য আল্লাহ তালা মাসাল বর্ণনা করেছেন যে মাসাল মানে আমরা আমাদের ভাষায় বুঝি দৃষ্টান্ত দিয়ে কোনো জিনিসকে অধিক স্পষ্ট করে বুঝানো আল্লাহ তালা কোনো বিষয়ে আলোচনা করার পরে তার মিসাল বর্ণনা করেছেন দৃষ্টান্ত অনেক সময় আল্লাহ পাক যে বিষয়টা আলোচনা করেছেন সেটাকেই মিসাল হিসাবে যা অনুসরণীয় অনুকরণীয় যা আমাদের জন্য পালনীয় সে হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন অদিল কাল আমসাল আল্লাহ যাতে করে মানুষ চিন্তা করে গবেষণা করে কখনো কখনো বিষয়কে স্পষ্ট করবার জন্য আল্লাপাক উপমা এনেছেন যেরকম যারা মূর্তি পূজক তাদের সম্পর্কে আল্লাপাক এরশাদ করেন তাদের অক্ষমতা এবং দুর্বলতা কীরকম যে তারা কোনো কিছুই করতে পারে না তারা একটা মাছিও তৈরি করতে পারে না এবং যদি তারা তাদের সামনে যে খাবার রাখা হয় তা থেকে কোনো একটা মাছি যদি খেতে আসে তাহলে সেটাকে তারা তাড়াইতেও পারে না দূর করতেও পারে না তো দফা তালিব আল মাতলুব যে তালেব এবং মাতলুব উভয়ই দুর্বল যে যে উপাসনা করতেছে সেও দুর্বল যার উপাসনা করছে সেও দুর্বল এরা তো মাবুদ হওয়ার উপাস্য হওয়ার যোগ্যতা রাখে না দূরে বা মাথালুন ফাস্তামি আউলা একটা মেসাল আমি বর্ণনা করছি তোমরা এটাকে শোনো এবং চিন্তা করো যে মূর্তি পূজা এর অসারতা এটা কত অন্তঃসার শূন্য এবং কত অর্থহীন তাৎপর্যহীন আমরা এখন শেখ শহীদুল্লাহ খানের কাছে আমরা যাব যে এইগুলো দিয়ে আল্লাহ বিভিন্ন তথ্য উপবেশন করেছেন পরিবেশন করেছেন কোরআনের যে শিক্ষাটা সেই শিক্ষাটার সাথে এই দিয়ে বলার প্রয়োজনটা বেশি কেন এই ব্যাপারে আমাদের একটু আলোচনা করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মানুষের হেদায়তের জন্যই এ কোরআনুল করিম নাজিল করেছেন তো কোরআনুল করিমে আল্লাহ রাবুল আলমিন যে বিষয়গুলি তুলে ধরেছেন এগুলি যেন মানুষের কাছে খুব সহজেই বোধগম্য হয় সহজেই বিষয়টার আসল ভাব যেন তারা উপলব্ধি করতে পারে এজন্য আল্লাহ রাবুল আলমিন শুধু নির্দেশ ও নিষেধসূচক বাক্যগুলি ব্যবহার করে শেষ করেননি বরং সেগুলিকে আরও ফুটিয়ে তোলার জন্য আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন এজন্য আরবিতে বলা হয় যে আল আমসাল তুকারিবু ইলাল আজহান যে আল আমসাল মানে দৃষ্টান্ত পেশ করলে হ্যাঁ। মানুষের ব্রেনে জিনিসটাকে মানুষের বোধ শক্তির কাছে আরো স্পষ্ট করে দেওয়া আমি একটু জানতে চাই যে আমসাল এটাকে দিয়ে কি যে প্রবাদ যেটাকে বলা হয় যে প্রবাদ যেটা মানুষের লোকমুখে একটা প্রবাদ থাকে এই আমসাল দিয়ে কি প্রবাদ বোঝানো হয়েছে নাকি দৃষ্টান্ত দিয়ে আসলে এই আমসাল দ্বারা প্রবাদ যেগুলি সাধারণত লোকে মুখে যেগুলি ব্যবহার হয় সেই প্রবাদের মধ্যে কতগুলি রয়েছে বাস্তব রয়েছে কতক রয়েছে অবাস্তব কিন্তু আল্লাহ সুবাহ এসেছেন সেগুলি কোনো অবাস্তব নয় প্রতিটি বাস্তব জিনিসই আল্লাহ রবুল আলমিন দৃষ্টান্ত যেটা লোকমুখের যে সময় প্রবাদ প্রচলিত জি সেগুলি তো আল্লাহ কোরআনে বর্ণনা করেন আল্লাহ রাবুল আলমিন সেগুলি নিয়ে আসেননি বরং যেগুলি বাস্তব বিষয়ে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ যেমন আপনি একটা উল্লেখ করেছেন এই ধরনের অনেক যারা মনে করেন আমরা এখানে আমসালের অর্থ প্রবাদ নয় না প্রবাদ নয় এখানে আমসাল উদ্দেশ্য এখানে মানুষকে দৃষ্টান্ত একটা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে পরিষ্কার করে দেওয়া বিষয়টি জি উপমা কোন জিনিসকে বোঝানোর জন্য জি জি উদাহরণস্বরূপ যেমন আমরা কোরআনের ধারক বাহক আমরা দাবি করছি কিন্তু যদি এ কোরআন না মেনে থাকি এর দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে যারা তাওরাতের ধারক বাহক দাবি করলো কিন্তু তাওরাত মানে না আল্লাহ রাবুল আলমিন বলছেন মাসারুল্লাদিনা হমিলুত তাওরাত সুম্মালাম ইয়াহমিলুহা হেমার আসফারা যারা তাওরাতের ধারক বাহক হিসাবে দাবি করেন তাওরাত গ্রহণ করলো কিন্তু আসলে তাওরাত এরপরে তারা বহন করলো না মানে তাওরাত মানে না তাওরাতে যা বলা হচ্ছে সেটা পালন করে না তারা কামাসালিল হেমার এদের দৃষ্টান্ত হলো একটা গাধার মতো ইয়াহমিল আসফারা যে গাধা পিঠে অনেক বোঝা বহন করে অনেক পুত্র বহন করে কিন্তু সে আসলে কিছু নিজেই উপলব্ধি করতে পারে না নিজে উপকৃত হতে পারে না তো এ ধরনের আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্ন দৃষ্টান্ত আমাদেরকে তুলে ধরেছেন যেগুলির মাধ্যমে আমরা যেন সহজে এই বিষয়গুলি উপলব্ধি করতে পারি ধন্যবাদ শেখ শহীদুল্লাহ খান আপনাকে যে আমরা বিষয়টা ক্লিয়ারলি উপলব্ধি করার চেষ্টা করছি যে মাসাল কোরআন শরীফে যে ব্যবহৃত হয়েছে এটা যে কোনো ভাষাতেই এটা আছে যেমন বাংলা ভাষাতে প্রবাদ আছে আরবি ভাষাতে মাসাল আছে কোরআন শরীফে মাসাল ব্যবহার করা হয়েছে এখন এই মাসালের প্রতিশব্দ প্রতিভাব আমরা কি দিয়ে পূরণ করব। কোরআন শরীফে যে মাসালটা আসছে আরবি ভাষায় যে মাসালটা আছে একই অর্থে আসছে কিন্তু এর ব্যবহারিক কারণে অর্থাৎ কোরআন শরীফে এর যে প্রয়োগটা সেই প্রয়োগের কারণে এটা এস্তলা হিসাবে দ্বিতীয় একটা পর্যায়ে চলে যেতে পারে নতুন একটা অর্থ সেখানে নেওয়া যেতে পারে কিন্তু আরবি ভাষার যে মাসাল কোরআন শরীফে সেই মাসালটা আছে মূল কথাটা আপনি যেটা বলেছেন সেটা হলো যে লোকমুখে প্রচলিত সেই কথা কোনোটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে ডক্টর আহমদুল্লাহর দৃষ্টি আকর্ষণ করব এই যে ভাষা সাহিত্যে আপনার প্রবাদ প্রবচন আছে তারপরে অলঙ্কার শাস্ত্রের বিভিন্ন নিয়মকানুন আছে সেখানে প্রবাদটাও তার একটা গুরুত্বপূর্ণ অংশ আর কি তো এই ভাষায় এই প্রবাদগুলো মানে কখন তৈরি হয় বা ব্যবহার করে কেন সাহিত্যিকরা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে এখানে আমি দুই ভাগে কথাটাকে উপস্থাপন করার চেষ্টা করব এক নম্বর হচ্ছে যে কোরআনে ব্যবহৃত এই আমসাল উপমা অথবা কথা বোঝানোর জন্য যে যেগুলো উপমা সমূহ প্রয়োগ করা হয়েছে আর এটার হলো যে কোরআনের ভিতরে ভাষাগত যে সৌন্দর্য এই যে ভাষার মাহাত্ম বিশেষ করে কোরআন একটি সর্বশ্রেষ্ঠ আমরা বলবো যে ভাষা সাহিত্যের মূল্যায়নে এর চাইতে উন্নত ভাষা সমৃদ্ধ গ্রন্থ পৃথিবীতে আর দ্বিতীয় নেই যার কারণে আল্লাহ সুবাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ধন্যবাদ ডক্টর সাহেব আমরা আপনার কাছে আবার এই আলোচনা নিয়ে ফিরে আসব সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় হলে একটু বিরতিতে যাবার আমরা বিরতি শেষে আবার ফিরে আসবো ইনশাল্লাহ আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন যা মানুষকে মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে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 Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed. Watch little wonders at the best বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমরা ডক্টর আহমদুল্লার কাছে এই প্রবাদ বিষয়ক জানতে চাচ্ছিলাম যে মহাগ্রন্থ আল কোরআনে আড়াইশোরে অধিক উপমাকে এনে তার মূল বিষয়কে উপস্থাপন করার জন্য চেষ্টা করা হয়েছে তো এই ভাষাগত দিক দিয়ে সাহিত্যিক মানে বা সাহিত্যিক বিচারে এই বিষয়টা গুরুত্বটা উনি বলতেছিলেন আমরা ওনার কাছে সেই বিষয়টা আবার আমরা যে কথা বলতেছিলাম যে কোরআনুল করিম বা এই কালামুল্লাহ আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে সাহিত্য মানের কোনো শ্রেষ্ঠ গ্রন্থ আর দ্বিতীয়টি নেই এবং আজ যে সময়ে আল কোরআন আল্লা সুবাহান হাত তালা নাজিল করেছেন তখন আরবের কবি সাহিত্যিকগণ ভাষার ক্ষেত্রে উপমা ব্যবহারের দিক থেকে তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল এবং তারা ওই কবিতাকে ওই রচনাকে অনেক বেশি গুরুত্ব প্রদান করতেন যে কবিতা বা রচনার ভিতরে তারা উপমার ব্যবহার বেশি করে হ্যাঁ বেশি করতে পেরেছেন কোনো কথাকে বোঝানোর জন্য যখন সেখানে কোনো উপমা টেনে নিয়ে এসেছেন তখন সেটা পাঠককে আরো বেশি আকৃষ্ট করেছে তো সর্বশ্রেষ্ঠ কিতাব এবং ভাষা সাহিত্য এর ভিতরে শব্দ প্রয়োগ ব্যাকরণ এই সার্বিক দিক থেকে যেটি পৃথিবীর সমস্ত জ্ঞানীগুণী মানুষের জন্য একটি সর্বশ্রেষ্ঠ চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ স্বয়ং আল্লাহ সুবাহান ওয়া তালা কোরআনে ঘোষণা করেছেন যে ইনকুন্তুম ফি রাইবি মিম্মা নাজ্জালনা আলা আবদিনা ফাতু এখানে মাসাল শব্দ না আসলেও যে আহ্বান জানানো হয়েছে সুরার মতো তোমরা তৈরি করে নিয়ে আসো কিন্তু তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে কেন যে কোরআনের শব্দ ভাষা বর্ণ এবং এর সৌন্দর্য যেটাকে আমরা বলি বাঘ প্রকৃতি পৃথিবীর আর কোনো গ্রন্থের সঙ্গে যা তুলনীয় নয় এই দিক থেকে আল্লাহ সুবাহ কোরআনের আবেদনকে তার বান্দাদের সামনে সহজ ভাষায় পূর্বে যে বিষয়টি বর্ণনা করেছেন এই বিষয়টির সঙ্গে পরবর্তী একটি উপমা দিয়ে এটি তাদেরকে আরো বেশি সহজে হৃদয়ঙ্গম করার উপলব্ধি করার জন্য এই পদ্ধতিটিকে আমরা হয়তো বলবো যে আল্লাহ সুবাহান ওয়া তালার একটি চমৎকার কোরআনের বৈশিষ্ট্য হিসাবে এসেছে আর দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখেছি কোরআনে যে বহুবিধ বিষয় এগুলোকে বোঝানোর জন্য আল্লাহ সুবাহান ওয়া তালা কখনো কখনো একটি মাকড়সার ঘরকে সামনে এনে উপস্থাপন করেছেন ঈসা আলাহিসাল্লামের সৃষ্টি যেটি সরাসরি পিতা ছাড়া শুধুমাত্র একটি আল্লাহ সুবাহানুয়াতালা যেখান থেকে তাকে তৈরি করেছেন এটাকে উদাহরণ দিয়েছেন যে দেখো আমি আদমকে কিভাবে সৃষ্টি করেছি তার মানে যে বস্তুগুলো অর্থাৎ বিষয়গুলোকে বোঝানোর বোঝানোর হ্যাঁ। জন্য বা সহজবুদ্ধ এতে যে জিনিসটি হয় যে তখন একটি অনেক শক্তিশালী বস্তুকে উপলব্ধি করতে গিয়ে যখন তার পাশাপাশি জ্ঞানকে একটু ডাইভার্ট করে দেওয়া হয় যখন চালিত করা হয় যে দেখো তুমি যে জিনিসকে আঁকড়িয়ে ধরে আছো এটার উদাহরণ কিন্তু এই একেবারে খুব সাধারণ জিনিস যেটা খুব তুচ্ছ সুতরাং তোমার এই আঁকড়িয়ে থাকাটা কিন্তু মিথ্যা এইভাবে আল্লাহ সুবাহ প্রায় আড়াইশোর উপরে বিভিন্ন আমসাল ব্যবহার করে এই কোরআনের ভাষার ভিতরে একটা চমৎকার আমি বলবো যে একটা গতিশীলতা চিন্তার ক্ষেত্রে একটা আলাদা ডাইমেনশন তৈরি হচ্ছে মানুষ চিন্তার ক্ষেত্রে নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে মানে- পাঠ করার ক্ষেত্রে যখন সে পড়ে যাচ্ছে তখন সেখানে একটা স্বাচ্ছন্দ্য বোধ ছন্দে গতি চলে আসতেছে যেটা কোরআনের একটা আলাদা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে মানে এটাও পাঠককে আরো বাস্তব বিষয়ের সাথে হ্যাঁ। সম্পৃক্ত করছে বাস্তব বিষয়ের বাস্তব বিষয়ের সাথে হ্যাঁ। তো ধন্যবাদ ডক্টর আহমদুল্লাহ এখানে আমরা যে বিষয়টা দেখলাম যে এই উপমা প্রবাদ বা মাসাল যেটা আছে আমসাল যেটা আছে এটার যেমন সাহিত্যিক বিচারে এর একটা আলাদা গুরুত্ব আছে আবার অন্য দিক দিয়ে যেটা সেটা হলো যে বিষয় উপস্থাপনের ক্ষেত্রে কোনো বিষয়টা যদি মনে হচ্ছে যে বুঝেও কেউ বুঝতে চাচ্ছে না অথবা বুঝাটা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা দার্শনিক হয়ে যাচ্ছে তখন ওই জিনিসটাকে সহজভাবে পাঠকের কাছে উপস্থাপনের জন্য এই উপমার আশ্রয় নেওয়া হয় মাসালের এখানে বলা যেতে পারে যে এক পূর্বে বর্ণিত যাকে উপমা হিসাবে দাঁড় করা হচ্ছে একটা উদাহরণ দেওয়া যায় যেমন একজন কপট ব্যক্তি একজন মুনাফিক ব্যক্তি তার যে এই যে কপটতা কপটতাটার উদাহরণ সে হয়তো কখনো একটা ভালো পরিবেশে গিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করতেছে আবার যখন সে চলে আসতেছে তখন সে অন্ধকারের ভিতরে আবার ডুবে যাচ্ছে তো আল্লাহ এটাকে এই পথ চলতে গিয়ে এই যে আকাশে বিদ্যুৎ চমকানো বজ্রের সঙ্গে উপমা দিয়েছেন এরা কখনো কখনো আলোর স্পর্শে যায় তখন আলোকিত হয় কিন্তু যখন আলোকিত হয় তখনই তাদেরকে বজ্র তারপরে অন্ধকার অথবা এগুলো আবার তাদেরকে মানে তাদের কপটতা তাদেরকে আবার অন্ধকার ভিতরে নিপতিত আলো চলে গেল এই যে উপমাটা দিল অন্ধকার বজ্র অথবা ভয়ঙ্কর অবস্থার সঙ্গে এই তৃতীয় ব্যক্তি যখন এই উপমাটা থেকে সে উপলব্ধি করলো যে এই হচ্ছে মোনাফিক ব্যক্তির পরিণতি তখন সে সহজে ওই কাজ জিনিসটা গ্রহণ করতে পারে জি ধন্যবাদ তো শাহেক শহীদুল্লাহ খান তো বিষয়টা যেটা সেটা হলো যে এই কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আমরা যখন দেখলাম যে এই যে মাসালগুলো ব্যবহার করেছেন সেখানে অনেক জায়গায় এই মাসাল শব্দটা ডাইরেক্ট ব্যবহার করেছেন আবার এমন অনেক জায়গায় এই দৃষ্টান্ত বা প্রবাদগুলো আসছে সেখানে এই মাসাল শব্দটা ওখানে ব্যবহৃত হয়নি এরকম অনেক মাসাল আসছে যেমন লাই আক্তাব বা বা আজান এখানে মাসাল শব্দটা কোনো জায়গায় নাই কিন্তু এটা একটা উপমা মাসাল হিসাবে চলে আসছে যে তোমরা যে একজন আরেকজনের পরনিন্দা যেটা গিবত হ্যাঁ। করতেছো এটা যে কত খারাপ এটা যে কত ক্ষতিকর এবং এটা কত যে নিন্দনীয় বিষয় এটা বোঝানোর জন্য মহান আল্লাহ সেখানে উদাহরণ দিয়ে বলছেন যে তোমার আপন ভাই যদি মৃত্যুবরণ করে এই মৃত্যু ভাইয়ের মাংস কি তুমি খেতে পারো তা কারেই তুমি এ এর চেয়ে অপছন্দনীয় কোনো বিষয় তো তোমার কাছে হতে পারে না প্রথমত সে মৃত্যু তারপরে আবার তোমার ভাই এটা হতেই পারে না তো ঠিক তুমি অন্যের যদি এই পরনিন্দা করো গিবত করো চর্চা করো তাহলে তোমার ভাইয়ের মাংস খাওয়ার চেয়ে আরো বেশি নিন্দনীয় এটার সঙ্গে উপমা আমি এখানে একটু যুক্ত করতে পারি সেটা হলো যে এই যে কোরআনে মাসাল ব্যবহার করার অনেকগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য দিক রয়েছে একজন মানুষকে বোঝাতে গিয়ে তার যে জ্ঞানের যে একটা সীমা যেটাকে আমরা বলবো সব মানুষের ধারণ ক্ষমতা অথবা জ্ঞানের তখন যা মনে করে যে খুব তীক্ষ্ণ ধি সম্পন্ন ব্যক্তি তাকে আমরা সহজে বুঝাই ফেলতে পারি কিন্তু যে ব্যক্তি একটু ধারণ ক্ষমতার দিক থেকে দুর্বল তখন তার জন্য একটা মাসাল হলে কি হয় সুবিধা হয় যে সে সহজে জিনিসটা হ্যাঁ, একটা বহু দিক থেকে হেদায়ত দিয়ে থাকে তার মধ্যে একটা দিক এটাও আমরা বলতে পারি যে একজন মানুষ আর একজন মানুষকে কিছু জিনিস বুঝাতে চাইলে যে পদ্ধতিগুলি সে অবলম্বন করবে তার মধ্যে একটা দৃষ্টান্ত উপস্থাপনের মাধ্যমে তাকে বুঝাবে এটাও যেন আল্লাহ রাবুল আলমিন এগুলির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা যখন শ্রোতাকে কিছু বোঝাবো তাকে তার পারিপার্শ্বিকতা বা পরিবেশ যেই পরিবেশে সেই চলে সেই পরিবেশের কিছু দৃষ্টান্ত তার কাছে তুলে ধরে তার কাছে যেন বোঝাতে পারে জিনিসটা এটাও আমরা কোরআন করিমের একটা হেদায়ত থেকে বা দিক নির্দেশনা থেকে এটাও আমরা একটা শিখতে পারি বা মনে করতে পারি তো ধন্যবাদ শেখ শহীদুল্লাহ খান মাদানী আমরা আপনাদের দুজনের বক্তব্য থেকে স্পষ্ট বুঝতে পারছি যে এর যে সাহিত্য মান সাহিত্যিক বিচারে এবং এই বিষয়ে উপস্থাপনের জন্য বিষয়টাকে বোধগম্য ও সহজবোধ করার জন্য এর কোনো বিকল্প হতে পারে না যার জন্য এই পবিত্র কোরআন শরীফে সাহিত্যের এই দিকটা অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপিত হয়েছে তা আমরা শেখ ইসুফ আব্দুল মাজিদের কাছে যাব যা একজন মুশরেক বা একজন বেদিন যে আল্লাহর সাথে অংশীদার নির্ধারণ করে তারা যখন পাথর পূজা করছে গাছ পূজা করছে বা এই যে আশ্রয় নিচ্ছে নিজের অসহায়ত্ব যখন বিপদে পড়ছে তখন একটা গাছের কাছে যে অথবা একটা মূর্তির সামনে যে দাঁড়িয়ে তার কাছে সাহায্য চাচ্ছে তো সেই কথাটা আল্লাহ বলছেন যে কাবাইতে লানকাবুত তো এই বিষয়টা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বললে বিষয়টা ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের পূজা করছে দেবতা দেবদেবী বা যেটা সূর্য চন্দ্র মানুষ তো পূজা করে তার থেকে কিছু পেতে চায় সাহায্য পেতে চায় আশ্রয় পেতে চায় সহযোগিতা পেতে চায় আল্লাহ বলেন যে এদের পূজা করাটা উপমা হলো যে কাবায়তিল কাবুদ এরা এদেরকে পূজা করার জন্য যে সৌধ রচনা করা হয়েছে এই সৌধটা এটা আন কাবুদ বা মাকড়সা স্পাইডার এখানে সাইকের সাথে যুক্ত করতে পারি যে দেখেন যে যাদের পূজা করা হচ্ছে তাদেরকে কিন্তু খুব শক্তিমান মনে করা হচ্ছে শক্তিশালী কিছু না হলে তাকে কেউ পূজা করে তার পাথর হোক গাছ হোক অথবা যাই কিছু এই শক্তিশালী বিষয়টিকে আল্লাহবাক সবচাইতে যে দুর্বল ঘর তার সঙ্গে উদাহরণ তার ঘরটা যে তোমরা যাকে আঁকড়ে ধরেছ তার পরিণতি মাকড়সার ঘরের চাইতেও দুর্বল আরো দুর্বল অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পূজা করে তাতে কোনো কিছু আশা করা যায় না যেরকম মাকড়সার জাল দিয়ে কেউ যদি মনে করে যে বাতাস হ্যাঁ, ধ্বংস করতে গিয়ে রকম শক্তির প্রয়োজন হয় না এরকম আল্লাহ যাদেরকে তারা মাবুদ বানিয়ে তাদের সৌধ তৈরি করে তার পূজা করতেছে আমার রব্বুল্লা আলমিনের কাছে মাকড়সার বাসার চেয়েও এগুলো অনেক দুর্বল অনেক এই উদাহরণ সঙ্গে আরেকটা উদাহরণ আসতে পারে ইন্নআল্লাহ ইয়াস্তাহি এখানে কাদের কথা বলা হয়েছে যে ওখানে যেমন মাকড়সার জালের কথা বলা হয়েছে একটা অত্যন্ত দুর্বলতার দিক থেকে সর্বনিকৃষ্ট একটি ঘর হচ্ছে মাকড়সার ঘর আবার এখানে এসে একটি মাছির যে যার ক্ষমতা বা শক্তি সামান্য বাতাসে যেটা ভেঙে চুরমার হয়ে যায় এই ধরনের অতীব দুর্বল জিনিস দিয়ে আল্লাহ সুবাহ উদাহরণ দেন এখানেও কিন্তু আরেকটি তাদের অন্তকরণ তাদের হৃদয় তাদের চক্ষু এমন হয়ে গেছে যে সেখানে কোনো সত্য ঢুকবে না মানে পাথরের চাইতে সুম্মা কাসাদ কুলোভম আও কাসোয়া এগুলি সবই উদাহরণ ধন্যবাদ ডক্টর আহমদুল্লাহ এবং আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আজকে মূল্যবান আলোচনা উপস্থাপনের জন্য উপহার দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনা থেকে একটা মূল্যবান বিষয়ে জানতে পেরেছি সেটা হলো যে পবিত্র কোরআন তার বিষয়বস্তুগুলোকে হেদায়েতকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য হেদায়েতকে সহজবুদ্ধ করার জন্য বোধগম্য করার জন্য সাহিত্যের একটা অনন্য বৈশিষ্ট্য দিক সে আশ্রয় নিয়েছে এবং সেখানে আছে সেটা হলো মাসালের ব্যবহার প্রবাদের ব্যবহার প্রবাদ প্রবচন এটা দৃষ্টান্ত দিয়ে বিষয়টাকে সহজ করে আমাদের সামনে তুলে ধরেছে তো এত সহজ যেই পবিত্র কোরআন আমাদের সামনে আছে হেদায়ত নেওয়ার জন্য সুযোগ আছে আমরা আশা করবো সবাই এই পবিত্র কোরআন থেকে তার হেদায়তগুলো যাতে আমরা সহজভাবে উপলব্ধি করতে পারি হেদায়ত গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক সবাইকে এনায়েত করুন আপনাদেরকে এই অনুষ্ঠানের পরবর্তী পর্বে দেখার জন্য পরবর্তী পর্বে আহ্বান রেখে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে নসিহত